সমাজের দায়িত্ব আমাদের কি দায়িত্ব রয়েছে বিশ্ববাসীর কি দায়িত্ব রয়েছে রসল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি এটা জানা দরকার মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য করুণা হিসাবে প্রেরণ করেছেন তিনি আশিস এবং রহমত ও আল্লাহর দয়া স্বরূপ এই পৃথিবীর বুকে এসেছেন সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আমরা যদি নিকটবর্তী হতে পারি তো আল্লাহ রহমতের নিকটবর্তী হতে পারব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমরা যত দূরে সরে যাব আল্লাহ আল্লাহর রহমত থেকে ততই দূরে আমরা সরে যাব সুতরাং আমরা আল্লাহর রাসুল সাল্লাহ ইসলামের নিকটবর্তী হব কিসের মাধ্যমে আমাদের কি দায়িত্ব রয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে কি করণীয় বিষয় রয়েছে এটা জানা দরকার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রতি আমাদের প্রথম বিষয় হচ্ছে এই যে আমরা বিশ্বাস করব যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসুল রূপে নবী রূপে এই পৃথিবীর বুকে এসেছেন তো রাসুল বা নাবির প্রয়োজন কি রাসুল ও নাবির প্রয়োজন কেন হলো এই জন্য যে আল্লাহ তালার প্রদত্ত ইসলাম এবং ইসলামের বিধিবিধান আমরা কি করে জানব তো রাসুল্লাহ সাল্লাম মানব জাতির মধ্যে থেকে সর্বোত্তম মানুষকে বেছে নিয়ে রাসুল রূপে নিয়োগ করেছেন এই জন্য যে তিনি যেন বিশ্ববাসীকে বা মানব জাতিকে আল্লাহর বার্তা সঠিক পন্থায় পৌঁছে দেন সুতরাং মানব জাতি কিভাবে আল্লাহর উপাসনা করবে কিভাবে এবাদত করবে এই বিষয়গুলি রসুল্লাহাম আমাদেরকে বা বিশ্ববাসীকে দিয়ে গেছেন আল্লাহ তবরাকালার এবাদত এবাদত উপাসনার সঙ্গে সঙ্গে মানব জাতি কিভাবে জীবনযাপন করবে জীবনযাপনের পদ্ধতি কি হওয়া উচিত এই সমস্ত বিষয়গুলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিশ্ববাসীকে দিয়ে গেছেন সুতরাং আমাদের এক নম্বর কর্তব্য হলো রাসুল্লাহ সাল্লামের প্রতি এই যে আমরা বিশ্বাস করব তাকে যে তিনি আল্লাহর সত্য রাসুল তাই আল্লাহ তালা বলেছেন জামিয়া হে মোহাম্মদ তুমি জানিয়ে দাও যে হে সকল জাতির মানব সমাজ তোমরা জেনে রাখো যে আমি তোমাদের প্রতি আল্লাহর রাসুল হিসাবে প্রেরিত হয়েছি আয়াতটির ভাবার্থ আবার আপনাদেরকে শুনিয়ে দিই হে আল্লাহর রাসুল বা দূত তুমি বলে দাও হে সকল জাতির মানব সমাজ আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসুল রূপে বা দূত রূপে প্রেরিত হয়েছি তো সুতরাং মোহাম্মদ সাল্লাম বিশ্ববাসীর জন্য বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর বাণী নিয়ে এসছেন সম্মানিত ভাইরা আমার সুতরাং আমরা ইমান রাখবো যে তিনি আল্লাহর সত্য রাসুল তো এর পরে পরে দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে এই যে আল্লাহর রাসুলের আমরা অনুসরণ করব। এবাদতের ক্ষেত্রে এবং জীবন যাপনের ক্ষেত্রে তাই আল্লাহ তালা বলেছেন ওয়াইন তুতি ওহ তাহাদু আর যদি তোমরা তার মানে আল্লাহ রাসুল সাল্লাহামের আনুগত্য করো তাহলে সুখদায়ক সৎপথ ইসলামের অনুগামী হতে পারবে তাহলে আল্লাহ রাসুলকে যদি আমরা মেনে চলি তাহলে আমরা সঠিক পন্থায় হেদায়ত প্রাপ্ত হতে পারবো তিন নম্বর বিষয় হলো এই যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমরা মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসব আমাদের দায়িত্ব হচ্ছে এক নম্বর বিষয় এই যে আল্লাহ তালাকে সবচাইতে বেশি ভালোবাসবো তারপরেই যার স্থান হলো তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অর্থাৎ মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আর যে ব্যক্তি আল্লাহ রাসুলকে ভালোবাসবে না জানতে হবে তার অন্তরে আল্লাহ রাসুলের প্রতি ইমান নেই আর চার নম্বর বিষয় হলো এই যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আমরা অতিশয় সম্মান করব। এই অতিশয় সম্মান হবে কিসের মাধ্যমে দুরুদ সালামের মাধ্যমে তার ধর্ম প্রচারের মাধ্যমে তার প্রতি কেউ আক্রমণ করলে তার প্রতিরোধ করার মাধ্যমে তো আমরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি সঠিক পন্থায় ইমান আনার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঠিকভাবে আমরা অনুসরণ করব সঠিক পন্থায় আমি আমরা তাকে ভালোবাসব আর তার সম্মান আমরা রক্ষা করব সম্মান রক্ষা করার জন্য একটি বিষয় জেনে রাখা উচিত যে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব আর দরুদের শব্দগুলি হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা বারাক্ত আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আর রসুল আসলামের প্রতি দরুদ প্রেরণের পর পর তার প্রতি আমরা সালামও প্রেরণ করব এবং রসুল্লাহ সাল্লামকে আসসালাম আলাইকে ইয়া রাসুল আল্লাহ বলে যে কোনো স্থান থেকে আমরা সালাম পেশ করব সুতরাং আমরা বলবো আসসালাম আলাইকে ইয়া রাসুল আল্লাহ কিংবা আসসালাম আল্লাহ নবী কিংবা আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ কিন্তু যখন আমরা বলবো আসসালাম আলাইকে রাসুল আল্লাহ এর মানে এটা নয় যে তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন বা আমাদের নিকটে তিনি আছেন মদিনাতেই কিন্তু ফিরেস্তাদের মাধ্যমে আমাদের সালাম বা উম্মতের সালাম আল্লাহ রাসুলকে পৌঁছে দেওয়া হয় যেমন কি সোনান নাসাইয়ের মধ্যে একটি হাদিস এসছে এক হাজার দুশো বিরানব্বই বিরাশি নম্বর হাদিস এক হাজার দুশো বিরাশি নম্বর হাদিস এই হাদিসে এই হাদিসে এসেছে যে আল্লাহ তালা কতগুলি ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন এই ফেরিস্তাগুলি উম্মতে মোহাম্মদ সাল্লাহ উম্মতে মোহাম্মদ উম্মতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সালাম পৌঁছে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তো আমরা যেই জায়গা থেকেই সালাম পেশ করব এই সালাম আল্লাহ রাসুলের কাছে পৌঁছে যাবে ফেরিস্তাদের মাধ্যমে সুতরাং আমরা দেশে থেকে বলবো না যখন কেউ হজ করতে আসবে বা উমরা করতে আসবে বা মদিনার জিয়ারত করতে আসবে এই কথা বলবো না যে আপনি আমার সালামটা পৌঁছে দেন কেন যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা আল্লাহ রাসুলের প্রতি সালাম পেশ করতে পারবো এই বলে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু